কিন্তু মহাপ্রসা মহাপ্রভু তাদের ইচ্ছা গ্রহণ করি মহাপ্রভু বলেন যে আমি সন্ন্যাসী মানুষ এবং আমার জন্য রাজার সঙ্গে সাক্ষাৎ করতে তো বিষ খাওয়া থেকে আরো নিঘৃণ আছে নিঘৃণ আছে তো প্রতাপ রুদ্র মহারাজ খুবই দুঃখী ছিলেন এবং ইনি বলেন যে মহাপ্রভু অবতারের কি উদ্দেশ্য আছে মহাপ্রভু এই ধরধামে উপস্থিত আছেন সকল প্রাণীদের উদ্ধার করার জন্য শুধুমাত্র একজন তার কৃপা থেকে বঞ্চিত হবে সেটা আমি তো সার্বভৌমতাচার্য সেটা আমি বলছি এটা খুবই উচ্চ কথা না কথা বুঝতে পারি বুঝি না আমরা বলতে পারি কিন্তু নিজে আমি বুঝি না এবং অনেক কত বুঝে আমি জানি না তো সার্বভৌমাচার্য মহারাজ প্রতাপ রুদ্রকে উপদেশ দিয়েছেন যে রথযাত্রার সময় মহাপ্রভু ভাববিষ্ট হবে তো সেই সময় ওই মানে ওই রথযাত্রা ওই যাত্রা মাঝখানে একটু বিশ্রাম করা হয় তো সর্বম্বাচার্য পরামর্শ তো সেই সময় রাজা বেশ ছেড়ে বৈষ্ণব বেশ গ্রহণ করে সরব সাদক কাপড় করে মানে যেমন আপনি রাজা হচ্ছেন না যেমন আপনি এই সাধারণ বৈষ্ণব চোদ্দ বেশ পরে মহাপ্রভুর পাশে গিয়ে কৃষ্ণ কথা বল এবং সেটা শুনে মহাপ্রভু তো খুবই তৃপ্ত হবে এবং আপনাকে অনেক পূর্ণ কৃপা প্রকাশ করবে তো সেটা হল যে মহাপ্রভু যখন বিশ্রাম করে তখন প্রতাপরুদ্র মহারাজ সে সকল বৈষ্ণবদের আশীর্বাদ পেয়ে তো মহাবুর কাছে গিয়ে তাদের চরণে নালিশ করেন এবং জায়তি তেই দিখাম আদি গৌপী গীত শ্রীমদ ভাগবতের সবচেয়ে মধুর अध्याय गोपी गीत महाप्रभु दिव्यानंद वृद्धि करे जन्म तो श्वेता पाठ करें प्रताप रुद्र महाराज तो तार मध्य गोपी गीत भगवत श्लोक मध्य एक श्लोक आशे तव कथाम तत्त जीवनम तो यही पता है Sri Chaitanya Charitamrita Kuruchi. Tava katamritam tatta jivanam kavivi iritam kaunashapaham shravana mangalam srimadapatam bhuvi vinanti je bhurida janaha গোপীগণ বলছেন যে এবং মহারাজ প্রতাপ রুদ্র গোপীদের কৃষ্ণের প্রশংসা করো পুনরাবৃত্তি করছেন তো গোপীরা কহিলেন যে তব মানে কৃষ্ণ তব কথা অমৃতম তো কৃষ্ণ কথা কথা যা তোমার সম্বন্ধে আছে সেটা অমৃত সেটা শুনে মৃত্যু হয় না কিন্তু ওই গোপীদের ইঙ্গিত আছে যে একটু সাইডে বসো যাতে পিঠ ভগবানকে দেখানো হয় কিন্তু আমরা তোমার থেকে বিরহ অনুভব করে আমরা বিরহ সাগরে ডুবে গিয়ে আমরা মারা যাচ্ছি সেটা গোপীদের সুখ প্রস্তাব ছিল তো তোমার মানে কৃষ্ণের সম্বন্ধে কথা যা আছে সেটা অমৃত অমৃত সেই এই শব্দের অনবার্থ আছে যে খুবই মধু মিষ্টি এবং এইসব সংসার নিবাসী জন তারা তাদের থপ্ত জীবন থপ্ত জীবন মানে সবাই এই সংসার দাওয়ান মধ্যে আমার সংসার অগুণের মধ্যে আমরা সবাই থপ্ত আমরা সব সবাই যাওছে রতন দাস ঠাকুরও সেভাবে বলেছেন যে সংসার বিষানলে দিবা নিশি হিয়া জলে জড়াইতে না কইন পাই তো এইটা আমাদের অবস্থা আমরা মানে হৃদয়ের মধ্যে আগুন যেমন আছে চিন্তা ঘৃণা আকাঙ্ক্ষা তো এইসব থেকে সবসময় আমাদের হৃদয় জ্বালে থাকে জ্বলে থাকে তো আমরা এই হৃদয়ের আগুন থেকে কৃপা বৃষ্টির মতো কৃপা বৃষ্টির মতো জল সেটা সেই আগুন দমন করে সেই জল হচ্ছে তাবা কথা অমৃত অমৃতের মতো কৃষ্ণ কথা তপ্ত জীবন করিবি ইরিতম কর্ম সাপহম এবং কে এই কৃষ্ণ কথা বলেন কে সবচেয়ে বড় কবি কবি মানে বৈষ্ণব কারণ কবিত্ব তো শুধু কৃষ্ণের সম্বন্ধে হওয়ার উচিত বেঙ্গালীদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কবি আছে জয়দেব রবি ঠাকুর এবং ইনিও কিছু কবিতা লিখেছেন কৃষ্ণের সম্বন্ধে কিন্তু প্রকৃত পক্ষে বৈষ্ণব ছিলেন না প্রাকৃত কবি সেই জন্য আমরা অনেকে বেশি দাম দেন তারপরে জীবন বিফল ছিল এ তো ক্ষমতা ছিল কবিত্ব রচনা করে কিন্তু ও প্রাকৃত রসের সম্বন্ধে সবকিছু ছিল তো আসল কবির হচ্ছেন জয়দেব বেশি সংস্কৃত এবং মাইথিলি ভাষা তো কৃষিদাস কবিরাজ গোস্বামী ভক্তি বিনোদ ঠাকুর নারাহারি চক্রবর্তী ভক্তি সিদ্ধান্ত সরস্বর ঠাকুর প্রভুপা ওনারা আসল কবি আছে তারা জানেন যে কবিত্বের দ্বারা বিশিষ্ট জনের প্রশংসা করা উচিত এবং সব থেকে বিশেষ কে কৃষ্ণ সেই জন্য তার নাম হচ্ছেন উত্তম শ্লোক উত্তম শ্লোক চালিতম সর্বলোক সুখাবহম এই উত্তম শ্লোক কৃষ্ণের চরিত্র শোনার থেকে সর্বলোক সুখাবহম পুরো জগতের লোক তো সবাই দুঃখী আছে কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করার থেকে এরা সুখী হতে পারে কারণ কৃষ্ণ কথা শোনা থেকে কি হয় তো প্রথম ফল হচ্ছে অহম হৃদয়ে হৃদয়ে কলুষ মার্জিত হয়ে যায় ইত্যাদি তো এইসব পরিষ্কার হয়ে যায় কৃষ্ণ কথা শোনা থেকে সেই জন্য শ্রবণ মঙ্গল তো সবচেয়ে বড় মঙ্গল হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা তো অনেকেই তীর্থযাত্রা করে কলকাতা থেকে হরিদ্বার যায় কি জন্য গঙ্গা স্নান এখানেও গঙ্গা আছে কিন্তু লোকেরা মনে করে যে আমরা যদি ঋষিকেশ হরিদ্বারে গঙ্গা স্নান করি সেটা খুব মঙ্গল হবে এই কি গঙ্গা তো এখানে আছে তো গঙ্গা সাগা যান অনেক তীর্থস্থান আছে কিন্তু সবচেয়ে বড় তীর্থ কি আছে না কে আছে আমরা তীর্থস্থানে যাই কি জন্য যাতে আমাদের মঙ্গল হবে কিন্তু আমরা যদি তীর্থস্থানে যাই শুধু ফটো তোলার জন্য আইসক্রিম খাওয়ার জন্য তো পর্যটনের জন্য তো বেশি লাভ হবে না যথা বৈষ্ণবগণ সেই তো সেই তো সেই স্থান বৃন্দাবন ভুল করছি কবিতা চেতে চাতে কেবল মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দ চরম তো আমরা যদি শুদ্ধ শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গতি প্রাপ্ত করতে পারি তাহলে আমরা সমস্ত জগতের মধ্যে সমস্ত চেত ভ্রমণ করা ফল অনায়াসে লাভ করতে পারি তো আমরা যাত্রা করি মঙ্গল অর্জন করার জন্য আমি যদি ঠিক মতো জানি না তো কি জন্য আমরা যাই এবং মঙ্গল এই শব্দের অর্থ কি এইসব আমরা ঠিক মতো না জানি তাহলে তীর্থযাত্রা করলে অত বেশি কোনো লাভ হয় না আমি দেখেছি অনেকদিন আগে ওই বাংলাদেশে তো এই দিনে ওই ব্রহ্মপুত্র নদী অ্যাকচুয়ালি সেটা নদ এটা নদী না ব্রহ্মপুত্র তো নদী মানে মহিলা স্ত্রী সে ব্রহ্মপুত্র নদে তো ব্রহ্মপুত্র স্নান করা হয় এবং অনেক হিন্দুজন সেখানে স্নান করে তো আমি দেখেছি যে অনেক লোক তো স্নান করে এবং সব পুরোহিত আসে এবং যথাবিধি সব খোঁজ করে ওই যাত্রীদের জন্য তো ওইসব বিধি পালন করা ঠিক পরে আবার সিগারেট মানে আমার দুই তিন ঘন্টা লাগাচ্ছে স্নান করা মুন্ডন করা এইসব বিধি পালন করা ও ব্রাহ্মণদের দান দেওয়া দুই তিন ঘন্টা হয়ে যাবে তো একবার সিগারেট খেতে পারছে পারছে আবার এটা হাতের স্নানের সঙ্গে তুলনা করা হচ্ছে যে এই উদাহরণ আছে যে Atira. তো নদী জলের মধ্যে ঢুকে খুব ভালো করে স্নান করে তারপর আবার কিনারা উপরে এসে তো ওই কি বলে শুশু দিয়ে তো আবার পুরো ধুলি তা পুরো গায়ে লাগায় তো এইভাবে আমরা যদি তীর্থযাত্রা করে পুণ্য কামনা করে কিন্তু আবার পাপ করে তো কি মঙ্গল হল কি কল্যাণ হল তো আসল মঙ্গল সম্ভব হয় আমরা যদি শিখতে পারি তো মঙ্গল কি আছে এবং কিভাবে স্থায়ী মঙ্গাও প্রাপ্ত করা হয় তো সেটা শুদ্ধ কৃষ্ণ ভক্তদের থেকে শিখতে হবে কারণ শুদ্ধ কৃষ্ণ ভক্তরা জানেন তো আত্মকল্যাণের উপায় কি আছে পুণ্য কারণ করা হয় কি জন্য স্বর্গ যাওয়ার জন্য পাপ পাপ কর্মে প্রকালন করার জন্য কিন্তু পরম মঙ্গল হচ্ছে কৃষ্ণের চরণে অনুরাগ উন্নয়ন কর এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তরা সেটা আমাদের শিক্ষা দেন হরি কথা কীর্তন করা দেওয়া তো সেই জন্য এই তীর্থযাত্রা না করলেও আমরা যদি শুদ্ধ খ্রিস্ট ভক্তদের সংগতি প্রাপ্ত করতে পারি আমাদের সারা পৃথিবীর মধ্যে তীর্থ ভ্রমণ করা ফল এক জায়গায় বসে প্রাপ্ত করতে সেজন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তরা হচ্ছেন পরম চৈত্র শ্রবণ মঙ্গলম শ্রীমদাতম শ্রবণ মঙ্গলম এবং তাদের থেকে কৃষ্ণ কথা শ্রবণ কর পরম মঙ্গল হয় শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততম এবং এই হারি কথামৃত পরিবেশনের সাথে শুধুমাত্র পরম মঙ্গল হয় না তার সাথে সব রকম দিব্য গুণ প্রাপ্ত হয় কারণ কৃষ্ণ হচ্ছেন সমস্ত দিব্য গুণ সম্পন্ন আছেন এবং হরি কথা তো হরি থেকে অভিন্ন আছে তো আমরা যদি অকপট বাদে কৃষ্ণ কথা শুনি মানে আমি যদি শুনি নম্রতার সাথে আমি যদি শুনি আগ্রহ আগ্রহাশয় কি রকম আগ্রহ যে শ্রবণ করা থেকে আমিও কৃষ্ণ ভক্ত হতে পারি তো এই উদ্দেশ্যে আমরা যদি কৃষ্ণ কথা শুনি তাহলে আমরা কৃষ্ণে কৃপা লাভ করতে পারি এবং আমাদের জীবন সম্পূর্ণভাবে দন্য হতে পারে সেই জন্য ও গোপীরা বলছেন যে শ্রীমাদাতম ভুবি গৃহণী এই ভুরিদা যে যারা চেষ্টা করেন এই হরি কথামৃত পরিবেশন করতে তারা ভুরিদা আছে ভুরিদা মানে সবচেয়ে বড় কল্যাণকারী দেখা যায় যে অনেক রকম কল্যাণকারী আছে কলকাতা খুব প্রসিদ্ধ ছিলেন মাদার টেরিজা কিন্তু মাদার টেরিজা যা করেছেন সেইটা পরম কল্যাণ হল না তো গরিব লোকদের গরিবি হাতানা চেষ্টা তো নিষ্ফল হবে কারণ লোকেরা দরিদ্র হয় কেন সেটা কারণ ফল তো আমরা যদি চেষ্টা করি গরিবকে ধনী বানাতে তো সেটা সফল হতে পারে না কারণ কারণ ফল যা আছে সেটা অনিবার্য তো পরম কল্যাণ হচ্ছে লোকদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে যাতে তারা কর্মফল থেকে কারমা থেকে মুক্ত হতে পারে এবং তারা সংসার চাক্রমণ থেকে মুক্ত হতে পারে তারা কৃষ্ণের পাশে যেতে পারবে সেই জন্য কৃষ্ণ ভক্তি প্রচারকগণ তো জগতে সবচেয়ে বড় কল্যাণকারী আছে তো যখন রুদ্র মহারাজ এই শ্লোক মহাপ্রভুর কাছে বলে না তো মহাপ্রভু এত প্রসন্ন হইলেন যে ইনি উঠেছেন এবং প্রতাপ ছদ্মবেশে প্রতাপরুদ্র মহারাজের জুড়া আলিঙ্গন করেছে তো এ থেকে আমরা বুঝতে পারি যে মহাপ্রভু এই প্রচার প্রচেষ্টায় খুবই সন্তুষ্ট হন আমরা যদি চেষ্টা করি কৃষ্ণ কথা গড় কথা প্রচার করতে তো মহাপ্রভু তো খুবই সন্তুষ্ট হবে সেটা আমরা বুঝতে পারি এই লীলা থেকে হরে কৃষ্ণ তো কোনো প্রশ্ন আছে এ সম্বন্ধে নয়তো আমি কিছু শ্লোক পাঠ করব গৌরপশ্যন আত্মবৃন্দায় শ্রীলক্ষ্মী বিজয়োৎসবম শ্রুত্বা গোপীর রসোল্লাসং পৃষ্ঠ প্রেমাননার্থসহ অনুবাদ শ্রিয় শ্রিয় ভক্তবৃন্দের সহিত লক্ষ্মী দেবের বিজয়োৎসব দর্শন করত এবং গোপী দিগের রসলা শ্রবণ করত চিত্ত হয়ে গৌরচন্দ্র নৃত্য করিয়াছিলেন জয় জয় গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় নিত্যানন্দ জয় দৈত ধন্য জয় জয় গৌর গৌরভক্তগণ জয় শোচ গঞ্জা গৌর প্রাণধন এই মত প্রভু আছেন প্রেমের আবেশে হেন কালে প্রতাপ রুদ্র করিল প্রবেশে সার্বভৌম উপদেশে ছাড়ি রাজা বেশ একলা বৈষ্ণব বেশে করিল প্রবেশ সব ভক্তের আজ্ঞা নিল জোড়া হাত হইয়া প্রভু পদ ধরি পরে সাহস করিয়া অঙ্কি মোদি প্রেমে প্রভু ভূমিতে শয়ন নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন রাসলীলা শ্লোক পরি করেন স্তবন জয়তিতে দিকাঙ্গাধ্যায় করেন পঠন শুনিতে শুনিতে প্রভু সন্তোষ অপা বল বল বলে প্রভু বলে বারবার তবা শ্লোক রাজা যে পড়েল উঠি প্রভু প্রেমা বেশে আলিঙ্গন কইল তুমি মরে গেলে বহ অমূল্য রচন মরে কিছু দিতে নাহি দিল আলিঙ্গন এ তো বলে সেই শ্লোক পরে বার বা দুই জনা অঙ্গে কম্প নেত্রে জলধা থাকৃতম তপ্চ জীবনম কবিভিড়িতম কলমশাপহম শবনমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ভুরিজা জনাহা হে প্রিয় বহু জন্মে বহু সুকৃতিকারী পুরুষগণ জগতে আসিয়া তোমা প্রেম প্রেম তপ্ত ব্যক্তি দিগে জীবন স্বরূপ কবি দিগে সঙ্গীত কলুষ নাশী শবনমঙ্গল সর্বোৎকৃষ্ট সর্ব ব্যাপক তোমা কথামৃত গান করিয়া থাকে ভুরিদা ভুরিদা বলে করে আলিঙ্গন এহ নাহি জানে এহ হয় ক্ষণজন পূর্বশৈবা দেখি তার কৃপা উপজেল অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল এই দেখ চৈতন্য কৃপা মহাবল তার অনুসন্ধান বিনা করাই সফল প্রভু বলে কে চুনি করিল মোর হিত আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত রাজা কহে আমি তোমা দাসের অনুদাস বৃত্তে বৃত্ত কর মরে এই মরা আস তবে মহাপ্রভু তারে ঐশ্বর্যতে খাইল কারহে না কহিবে কারেহ না কহিবে এই নিষেধ করিল রাজা রাজহীন জ্ঞান কবু না কইল প্রকাশ অন্তরে সকল জানেন বাহিরে উদাস প্রতাপ রুদ্রের ভাগ্য দেখি ভক্তগণে রাজার এই প্রশংসে সবে আনন্দিত মনে দণ্ডবত করি রাজা বহিরে চলিল জোর হস্ত করি সব ভক্তেরে বন্দিল মধ্যাহ্ন করিল প্রভু লয় ভক্তগণ Barninath Prasadalaya Koilavagaman Sarvabhauma Ramananda Barninath Diya Prasad Pathalo Raja Bahut Kariya Balagandi Bhoge Prasad Uttam Ananta Nishakari Prasadailo Jarnahi Anta Chana Pana Pera Amra Narikel Kartal নানা বিদ্য কদলি আর বীজ নারাঙ্গা ছোলাঙ্গা থাবা কমলা বীজপুর বাদাম ছোহারা দ্রাক্ষ পিণ্ড খাজুর মনোহারা লাডু আদি শতেক প্রকা অমৃত কুঠিকা আদি ক্ষীর সা অফা তো সেইটা বর্ণনা চৈতন্য চরিতন্য নৃত্য করো পান যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান পান করুন আপনাদের সৌভাগ্য আছে যে এই এই মহাপ্রভুর দেশে বেঙ্গলের মধ্যে আপনাদের এই খুবই দুর্লভ মানব জন্ম হয়েছে তো আপনাদের জন্য খুবই সহজ আছে এইসব গড়িয়া সাহিত্য পড়তে তো পড়ুন আমি চেষ্টা করলাম এই গড়িয়া ভাষা বাংলা ভাষা শিখতে বিশেষ করে চৈতন্য চরিতামৃত এবং এই সমস্ত অমূল্য গড়িয়া সাহিত্য পড়ার জন্য তো আপনারা পড়ুন আমাদের জন্য সহজ আমার জন্য কঠিন হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত কি জয় শ্রীল প্রভুপাদ কি জয় হরে কৃষ্ণ মাদার কি কল্যাণকামী কল্যাণ যা করেছে সেটি শুধু শরীরের জন্য কিন্তু যত কিছু আমরা চেষ্টা করি শরীরের জন্য তো মৃত্যু হবে সেই জন্য অবিনাশী আত্মজন্য কল্যাণ আমরা যদি করতে পারি তাহলে সেটা প্রকৃত কল্যাণ কার্য নাকি শরীর নাশবান তো আজ না কাল পতন হবে তো শরীরে পতনের সাথে সাথে আমাদের যদি উঠান গোলক ধামে হয় তো সেটা মানের মানব জীবনের আসল ফল কিন্তু কি হচ্ছে আজকাল লোকেরা এত পাপ করে যে শরীরে পতনের সঙ্গে সঙ্গে এদের নরকের মধ্যে পতন হয়ে যায় শরীর তো শুধু ভূমিতে পড়ে যায় কিন্তু আত্মা তো অনেক দূরে নিচে যায় যাতে আমাদের পতন হবে না উত্থান হবে কৃষ্ণ ভক্তি করতে হবে হরে কৃষ্ণ